নাচ তো নাচ তো আমরা নব চেতনা চেতনা চেতনা চেতনা আমরা আমরা চেতনা চেতনা আমরা আমি শত নদী আর সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসে ভিড়ায় তরি তোমার নামের পুষ্প কুড়িয়ে মালা বানিয়ে গলায় পড়ি আমি শত নদী আর সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসে ভিড়ায় তরি তোমার নামের পুষ্প কুড়িয়ে মালা বানিয়ে গলায় পড়ি আমি শত নদী আর সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসে ভিড়ায় তরি তোমার নামের পুষ্প কুড়িয়ে মালা বানিয়ে গলায় পড়ি তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা আমি শত নদী আর সাগর পাড়ি দিয়ে তোমার কাছে সে ভিড়ায় তরি তোমার নামের পুষ্প কুড়িয়ে মালা বানিয়ে গলায় পড়ি আমি শত নদী আর সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসে ভিড়ায় তরি তোমার নামের পুষ্প কুড়িয়ে মালা বানিয়ে গলায় পড়ি তুমি কামলিওয়ালা কাউসারওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসারওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসারওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তোমায় পে ধন্য আরস মহল ধন্য এ পৃথিবী গভীরতল তোমায় পে ধন্য নয় পৃথিবী গভীরতল তোমায় পে ধন্য আরস মহল ধন্য পৃথিবী গভীরতল তোমায় পেতে মনে আশা জাগে তোমায় পেতে মনে আশা জাগে কবে পাবো আমি স্বপ্নে দেখা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তোমার দিদার পেতে চায় যে মন তোমার তরে ধরার সবায়োজন তোমার দিদার পেতে চায় যে মন তোমার তরে ধরার সবায়োজন তোমার দিদার পেতে চাই যে মন তোমার তরে ধরার সবায়োজন সরিয়ে হৃদয়ের সবাবরণ সরিয়ে হৃদয়ের সবাবরণ খুলেছি আমার মনের জানালা তুমি কমলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা আমি শত নদী আর সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসে ভিড়ায় তোরে তোমার নামের পুষ্প কুড়িয়ে মালা বানিয়ে গলায় পড়ি আমি শত নদী আর সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসে ভিড়ায় তরি তোমার নামের পুষ্প কুড়িয়ে মালা বানিয়ে গলায় পড়ি তুমি কামলিওয়ালা কাউসারওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসারওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো উজালা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো উজালা তুমি কামলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো উজালা কমলিওয়ালা কৌসরওয়ালা তোমার প্রেমে সবই হলো জালা